হয়েছে আলহামদুলিল্লাহ তার এই আকিদার গ্রন্থটি ইমা আবহানিফ রহমতুল্লাহ আলহের রচিত আলফেকুল আকবরের পরেই এই গ্রন্থটি বিশ্বের বিভিন্ন বিভিন্ন লাইব্রেরি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন বিদ্যাপীঠে সেটা পাঠ্য রয়েছে এই গ্রন্থটি এতই ব্যাপক পাঠ্য হয়েছে যে প্রত্যেকে এই গ্রন্থের দিকে নিজে কোনো না কোনো না কোনোভাবে সম্পৃক্ত করার করাকে সৌভাগ্যের বিষয় মনে করেছে এই জন্যই প্রাচীন এবং বর্তমান উভয়কালেই এর কেউ না কেউ ব্যাখ্যা লিখেছে আজকে আমাদের আলোচনা বিষয় এই গ্রন্থটির বিভিন্ন দিক বা সারেহ যারা ব্যাখ্যা যারা করেছেন তাদের অবস্থা সম্পর্কে আলোচনা আমরা আলোচনা করব দর্শকবিন্দু আমরা দেখেছি যে এই গ্রন্থটি যুগে যুগে খেদমত এই গ্রন্থটির খেদমত হয়েছে যুগে যুগে লোকেরা এর ব্যাখ্যা লিখেছে বিশেষ করে এই গ্রন্থ এই এই গ্রন্থটি গ্রহণযোগ্য হওয়ার কারণ যেহেতু একজন ইমাম লিখেছেন আকিদার আকিদার ইমাম এই গ্রন্থটি লিখেছেন এই জন্য এই এটার সব সব ধরনের মানুষে সেটাকে পড়তে চেয়েছে এমনকি যারা মা আশায়রা আছেন মাথুরিদি আছেন এর তারাও কিন্তু এই গ্রন্থটির ব্যাখ্যা লিখেছেন এর বাইরে সহি আকিদা সম্পন্ন লোকেরাও ব্যাখ্যা লিখেছেন আমরা এখন দেখতে চাচ্ছি যে কারা কারা আসলে কোন কোন মানহাজের লোকেরা এই ব্যাখ্যাটা লিখেছেন এবং এই ব্যাখ্যা বিভিন্ন রকম হওয়ার কারণ কি কারণ হচ্ছে একটি ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ এই গ্রন্থটি লিখেছেন অত্যন্ত সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আকারে কোথাও কোথাও তিনি এমন এক শব্দ ব্যবহার করেছেন যে শব্দটি কেউ ইচ্ছা করলে অন্যদিকে টেনে নিয়ে যেতে পারে এবং সে কাজটি হয়েছে বিশেষ করে যারা যদি পরবর্তী লোকেরা বিশেষ করে আশায় এবং মাতুরিদিয়া সম্প্রদায়ের লোকেরা যখন আসলো তখন তারা যখন দেখলো যে এই গ্রন্থ ইমাম আবু জাফর তহাবির এবং তিনি একজন বিখ্যাত ইমাম অথচ এই গ্রন্থের কোনো কোনো কোনো কোনো শব্দ তাদের সরাসরি মতের বিরুদ্ধে চলে যায় তখন তারা সেটাকে সেই সেই শব্দটিকে অপব্যাখ্যা করে তাদের মন মতো করে তাদের ব্যাখ্যাগুলি করেছে এই জন্য এই কিতাবটির দুই ধরনের ব্যাখ্যা পাওয়া যায় আশায়রা এবং মাতুরিদিয়াদের ব্যাখ্যা আরটি হচ্ছে সহি আকিদার বিশেষ করে ইমামদের ব্যাখ্যা ইমাম গ্রহণযোগ্য ইমামদের ব্যাখ্যা আহলসুন্নতুল জামাতের ব্যাখ্যা তো ইমাম ইমাম আবু জাফর তহাবির রহমতুল্লাহ এই গ্রন্থটির যে সমস্ত ব্যাখ্যা আশায় এবং আশায়রা এবং মাতুরিদিয়ারা করেছেন তোর মধ্যে একটি হচ্ছেন আল নুর উল্লাহ ওয়াল বুরহান উসাত সরহা আকিদ সুন্না নাজমুদ্দিন আর নাসিরি তিনি এই গ্রন্থ এই এই ব্যাখ্যাটি করেছেন এই ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন আরেকটি আরেকজন লিখেছেন ব্যাখ্যা গ্রন্থ নাম দিয়েছেন আল আকিদাত তহাবিয়া কাদ ইসমাইল ইবন ইব্রাহিম সাইবানী আরেকজন লিখেছেন সরল আকিদার তহাবি আলী মুকবিল আসর গামসি আল কালায়দ ফিসার আকায়দ মাহমুদ আল নবী তিনি এর একটা ব্যাখ্যা লিখেছেন সরল তহাবি আলী অমর ইসহাক আল গাজনবী তিনিও একটা ব্যাখ্যা লিখেছেন সরল তহাবি আলী মাহমুদ আল কস্তান্তিনি তিনি ব্যাখ্যা লিখেছেন এই ছোট কিতাবটির আরেকজন ব্যাখ্যা লিখেছেন আকিদা তহাবিয়া হেবাতুল হেবাতুদ্দিন আর তুর্কিস্তানী নুরুল ইয়াকিন ফিওসুলুদ্দিন ফি শহীদ আকিদ তহাবি আলী হাসান কাফি আল আখেসারি এই গ্রন্থটি ছাপা হয়েছে এই গ্রন্থটি ছাপা হয়েছে এটা বিভিন্ন জায়গায় আছে এটা এটা কিন্তু মৌলিকভাবে সহি আকিদার উপরে ব্যাখ্যা হয়নি বরং মাতুরিদিয়া পদ্ধতিতে সেটার ব্যাখ্যা করা হয়েছে আব্দুল গনি আল গোনাইমি আদ মাইদানি আদিমাসী তিনি সারাকিদার গ্রন্থ লিখেছেন ইমাম আবদুল্লাহ আলহার হারারি আল হাবাসি শেখ আবদুল্লাহ আল হারারি আল হাবাসি তিনি সারহর আকিদাত তহাবিয়া নামে এজহারুল আকিদাত সানিয়া বেশাল আকিদাত তহাবিয়া আকিদাত তহাবিয়ার ব্যাখ্যা করেছেন কিন্তু সহি মানহাজের না বরং শব্দ বিকৃত করে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন আদরাতুল বাহিয়া ফিল হাল্লি আলফাজ আকিদা আত্মাহাবিয়া শেখ আবদুল্লাহ হারারি আল হাবাসি তার আরেকটি গ্রন্থ আছে একই একই ইমাম একই শেখের দুইটি গ্রন্থ লেখা লিখেছেন তিনি আকিদা তাহাবিয়ার বিভিন্ন শব্দের ব্যাখ্যা নিয়ে অর্থাৎ তাদের আকিদা অনুসারে এই ইমাম আবু জাফর তাহাবির শব্দকে সাজিয়েছেন আবু জাফর তাহাবের আকিদা অনুসারে তাদের মতকে মনকে সাজাননি এই জাতীয় গ্রন্থ পরবর্তীতে সর্বশেষ আরও অনেকে আমাদের জানা মতে অনেকেই লিখছেন আবু জাফর তাহের আকিদার ব্যাখ্যা কিন্তু তারা প্রত্যেকেই সেগুলি আশায় এবং মাতুর দিয়া মতবাদের অনুসারে লিখেছেন এর মধ্যে পার্থক্য হচ্ছে বেশ কিছু জায়গায় বিশেষ করে আমাদের আহলসুল জামাতের আকিদা হচ্ছে এটা যে প্রথম কাজ হচ্ছে আত্মাহিদ একজন মানুষের প্রথম কাজ হবে আত্মাহিদ অর্থাৎ আল্লাহর একত্ববাদী বিশ্বাস আল্লাহ তালার একত্রে তিনি বিশ্বাস করবেন এটা হচ্ছে প্রথম কাজ একজন একজন মানুষের প্রথম কাজ হচ্ছে আউআলুমা রসুল্লাহ সাল্লাহাম যখন মহাজিবিন জাবালকে পাঠিয়েছিলেন তখন তিনি বলেছেন যে তোমার প্রথম কাজ হবে শাহাতু আল্লাহ আলিল্লাহ তাদেরকে শাহাতু আল্লাহ আলীর দিকে ডাকা অর্থাৎ প্রথম তাহিদের দিকে আহ্বান করা এটা হচ্ছে প্রথম কাজ এবং একজন মানুষের প্রথম সাক্ষ্য হবে লাহ সাদু আল্লাহ রসুল্লাহ এই সাক্ষ্য দেওয়া এটা হচ্ছে আকিদার প্রথম দাস অথচ মাতুরিদি এবং আকিদা আশাহের আকিদার লোকদের নিয়ম হচ্ছে প্রথম দাস হচ্ছে ওয়াজিবুল উদ্দুস সম্পর্ক সাব্যস্ত করা এবং তাদের আরেকটি জিনিস হচ্ছে কেউ কেউ বলেছেন না প্রথম দায়িত্ব হচ্ছে সন্দেহ করা এই জিনিসগুলি কিন্তু ইমাম আমাদের ইমাম বলেননি কিন্তু তারা ব্যাখ্যাতে এনে ইমামের কথাকে ইমামের কথার আগে নতুন নতুন তথ্য জারি করে এগুলি উল্লেখ করেছেন আবার দেখা যায় আসমা সিফাতের ব্যাপারে নাম ও গুণের ব্যাপারে আমাদের ইমাম সরাসরি উল্লেখ করেছেন আল্লাহর এই নামে আল্লাহ তালা এই নরদগুলি আছে আল্লাহর প্রশংসাগুলি বাণী তার এই সমস্ত গুণবাচক নাম আছে এই সমস্ত গুণগুলো আছে তিনি উল্লেখ করেছেন কিন্তু তারা সেটাকে এগুলোকে পরিবর্তন করে তারা ষাটটি সীমাবদ্ধ করে নিয়েছে অন্যান্য গুণগুলো তারা অস্বীকার করেছে বিশেষ করে তার সিফাত জাতিয়াকে পুরোপুরি অস্বীকার করেছেন সিফাত ফেলিয়াগুলির মধ্যে কিছু কিছু মেনেছেন কিছু কিছু তারা মানেননি এরকম কাজে তারা লিপ্ত হয়েছেন কোথাও কোথাও তারা নামের ক্ষেত্রেও বাড়াবাড়ি করেছে নাম মানে বিশেষ করে আসমা ইমানের ক্ষেত্রেও তারা বাড়াবাড়ি করেছে আকায়দা ও মাসুর আকায়দা আশায়রা ও মাতুরিদের নিকট আমাল ইমানের রোকন অর্থাৎ আমল ইমানের রোকন এবং শর্ত তারা এটা বলেছেন অথচ যার আহলসুন্নত জামাতের মত হচ্ছে যে আমল ইমানের একটি রোকন আমল ইমানের একটি রোকন তবে প্রথম মানুষের প্রথম নির্ধারিত হবে কারণ প্রথম যখন আসাদু আল্লাহ রসানা মোহাম্মদ রাসোল্লাহ বলে সেটা একটা আমল কারণ কাউলুল লিসান কাউল আমলুল লিসান দুইটাই মুখে বলতে হবে লিসান বলতে হবে তার অন্তর থেকে বেরোতে হবে আমল কালবি আছে সেটা দিক করতে হবে সুতরাং বোঝা গেল আমলও ইমানের একটি রোকন এটাই হচ্ছে আলোচনা সুনত জামার কিন্তু যারা আশারা ও মাতুরিয়া তাদের ব্যাখ্যায় এই জিনিসগুলো উল্লেখ আসেনি এখানে আমাদের ইমামের কিছু শব্দ আছে ইমাম ইমাম ইমাম আবু জাফর তহাবি যে সমস্ত শব্দ উল্লেখ করেছেন সেগুলিকে তারা অপব্যাখ্যা করে অন্য সেদিকে নিয়ে গেছে তো দেখতে পাচ্ছি আমরা যে তারা মূলত এই এই আকিদার ইমা আবু জাফর তাহাবির রহমতুল্লাহ আকিদার ব্যাখ্যা করতে গিয়ে তার এই গ্রন্থটাকে অপব্যাখ্যায় নিয়ে গেছে অপব্যাখ্যায় নিয়ে গেছেন কিন্তু সহি যারা এই কিতাবের ব্যাখ্যা করেছেন তারা আসলে কখনো এই কাজটি করেননি বিশেষ করে তাদের সহি আকিদের সুন্দরভাবে যারা ব্যাখ্যা করেছেন তার মধ্যে একজন বিখ্যাত ব্যাখ্যাকারী হচ্ছেন ইমাম ইবনে আবিলেজ আল হানাফি ইমাম ইবনে আবিলেজ আল হানাফি তিনি কাজী কোজা ছিলেন তিনি শাম দেশের বিচারক ছিলেন তখনকার সময় হানাফি মজাবের বিচারক তিনি ছিলেন তিনি এই গ্রন্থটি লিখেছেন তিনি নাম দিয়েছেন সরল আকিদত্ত হাবিয়া ইবনা বিলেজ আল হানাফি এই গ্রন্থটি কাল জয়ী হয়েছে আলহামদুলিল্লাহ এই গ্রন্থটি এই ব্যাখ্যাটি সবার নিকট গ্রহণযোগ্য হয়েছে তিনি এই গ্রন্থটিতে সহি ধারার কোরআন এবং সুন্না ভিত্তিক সহি মানহাজের সহি বিশুদ্ধ মত অনুসারে যেরকম অপব্যাখ্যা করতে হয় না এরকম মত অনুসারে তিনি এই ব্যাখ্যাটা লিখেছেন এবং সেই ব্যাখ্যাটাই এখন অধিকাংশ জায়গায় পাঠ্য আছে এবং সেটাই আমরা মনে করি যে বিশুদ্ধ এই ব্যাখ্যাটাই আমরা আপনাদেরকে ব্যাখ্যারই কিছু কিছু অংশ ইনশাল্লাহ আমাদের যখন আগে তরফে ব্যাখ্যা করবো তাতে কিছু কিছু অংশ আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ এটা হচ্ছে একজন বিশুদ্ধ গ্রহণযোগ্য একটি ব্যাখ্যা গ্রন্থ ব্যাখ্যা গ্রন্থ বিশেষ করে আকিদার তহাবিয়ার ইমাম তহাবির আকিদার ব্যাখ্যা গ্রন্থ যেটা ইবনে আবিল রহমতুল্লাহ আলী করেছেন সেটা সবচেয়ে বেশি আবুল ইজার হানাফি রহমতুল্লাহ আলী করেছেন সেটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সেটা সেটা ধারাবাহিকতা রক্ষার্থে পরবর্তীতে অনেক ইমামেই ব্যাখ্যা করেছেন অনেক ইমামে ব্যাখ্যা করেছেন তার মধ্যে যারা সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আধুনিক কালে তার মধ্যে একজন হচ্ছেন শেখ মাহমুদ ইবিন মায়ানের তিনি সরল আকিদার তহাবিয়া লিখেছেন আরও লিখেছেন ইমাম আব্দুল আব্দুল আজিম বাজ রহমতুল্লাহ আলী তিনিও লিখেছেন শেখ নাসুদ্দিন আলবানী রহমতুল্লাহ তালিক করেছেন তালিকাতুল টিকা লিখেছেন আর শেখ আব্দুর রহমান আল বার্রাক তিনি পুরো পুরোটা ব্যাখ্যা করেছেন শেখ আবদুল্লাহ গুনাইমান ব্যাখ্যা করেছেন শেখ ফা সালে আল ফাউজান ব্যাখ্যা করেছেন শেখ আবদুল্লাহ রাজি ব্যাখ্যা করেছেন সালে আলু শেখ যিনি বর্তমানে সৌদি আরবের ধর্মমন্ত্রী তিনি এটা সুন্দর একটা ব্যাখ্যা করেছেন এবং সেই ব্যাখ্যাটা অত্যন্ত সুন্দর হয়েছে বিশেষ করে তিনি প্রত্যেকটি প্যারা ভ্যাগ করে ভাগ করে সেই প্যারা থেকে কি মাস্তালা আছে সেগুলিকে বিস্তারিত আলোচনা করেছেন এবং কোথাও কোন শব্দ আরও বেশি অ্যাপ্রোপ্রিয়েট হতো সেটাও তিনি উল্লেখ করেছেন এবং সেটা যে কোনো মানুষের ছোট আকারে বসিত হয়েছে যে কোনো মানুষের তা থেকে ভালো কিছু গ্রহণ করতে সহজেই সহজেই সেই আকিদাটা গ্রহণ করতে পারবে বলে আমি বিশ্বাস করি তার মধ্যে আরেকজন গ্রন্থ লিখেছেন এরপরে মোহাম্মদ আল খুমাইস তিনি লিখেছেন শারহুল মুয়াসার আল আকিদাত হাবিয়া অত্যন্ত আকিদাত হাবিয়া এনেছেন এবং অত্যন্ত প্রাঞ্জল ভাষায় সহজ করে তিনি এই শহরা ব্যাখ্যা গ্রন্থটি লিখেছেন লিখেছেন এর মধ্যে আরও অতিরিক্ত যারা শহরে এই আকিদাত হাবিয়ার ব্যাখ্যা করেছেন তার মধ্যে একজন হচ্ছেন শেখ সফর আল হাওয়ালি তিনি সারা আকিদার তাহাবিয়া লিখেছেন এবং সেটাও গ্রহণযোগ্য শেখ আব্দুল আজিজ তিনিও লিখেছেন এইভাবে পরবর্তীরা আলেমরা আলহামদুলিল্লাহ এই গ্রন্থটির বিস্তারিত ব্যাখ্যা করেছেন এবং তারা সহি মানাজির উপরে সহি আকিদের উপরে যেটা সাহাবা তাবেন তবে তাবেনদের থেকে আসছে যে পদ্ধতি সেটা সে অনুসারে তারা এই এই আকিদের গ্রন্থটি এই ছোট আকিদের মতনটি ভাষ্যটির ব্যাখ্যা করেছেন এবং সেই ভাষ্য সেই ব্যাখ্যাগুলি গ্রহণযোগ্য সেই ব্যাখ্যাগুলি গ্রহণযোগ্য এবং সেটা অনুসারে আমরা ইনশাল্লাহ সেইগুলি অনুসারেই আমরা ইনশাল্লাহ আমাদের ব্যাখ্যাকে সাজিয়ে নেব সে সেটাই আমরা আমাদের আলোচনা আগত আলোচনা সে সুন্দরভাবে আলোচনা করব সময় দর্শকবৃন্দ আমরা দেখতে পেলাম যে ইমাম আবু জাফর তাহাবির রহমতুল্লাহ আলাইয়ের এই ছোট্ট গ্রন্থটি গ্রন্থ ছোট একশো একশো দশ প্যারা বা আর কারো আরো কম প্যারা পেকরা বলতে পারে অনেকে মুখস্থ করতে পারে অল্প আলোচনার মাধ্যমে মুখস্থ করে ফেলতে পারে এই গ্রন্থটি ব্যাখ্যা যে যেমনি পারছে সেভাবে করছে কেউ টেনে নিয়ে গেছে অপব্যাখ্যা দিকে কেউ বা সহি পদ্ধতি করেছেন কেউ বা সংক্ষেপ করেছেন কেউ বা টিকা লিখেছেন এভাবে এই আলমরা খেদমত করেছেন এবার আলমরা এই গ্রন্থটি এই কিতাবটির খেদমত করেছেন আমরাও ইনশাল্লাহ এই কিতাবটির খেদমত দিকে এগিয়ে যাব যাতে করে আমাদের দর্শকরা আমাদের যারা শ্রোতা মন্ডলী আছেন তারা এই কিতাবটির সহি ব্যাখ্যা বিশুদ্ধ ব্যাখ্যা শুনতে পারেন সেদিকে আমরা নজর দেব দর্শকবৃন্দ আমরা আমাদের এই কিতাবের আলোচনার দিকে চলে যাচ্ছি তিনি ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি যখন তিনি যখন এই কিতাবটি আলোচনা শুরু করেন প্রথমেই তিনি একটি কথা বলেছেন সেটা হচ্ছে যে তিনি বলেছেন নাকুলু অর্থাৎ আমরা বলবো এর আগেই তিনি অবশ্য বলেছেন কল আল্লামা হজরতুল ইসলাম আবু জাফর আত্মহাবি রহমতুল্লাহ আলাই এখানে একটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই তিনি নিজে নিজে সম্পর্কে এই কথাটি লেখেননি তো তার কোনো ছাত্র তার কোনো ছাত্র অবশ্যই এই কথাটি লিখেছেন যে কাল আল্লামা হুজাতুল ইসলাম আবু জাফর আরাক আত্মহাবি মিসর রাহমাহুল্লাহ আবু জা আল্লামা আবু হুজাতুল ইসলাম আবু জাফর আল ওয়ার্রাক আত্মহাবি এই গ্রন্থ এই বলতেছেন একথা বলে তিনি লিখেছেন নিয়ম আরো নিয়ম ছিল এটা যখন আমাদের মুসান্নেফি মুসান্নেফিন কুতুবুদ্দিন যারা আল্লাহ তারা কিতাব লিখেছেন তার অধিকাংশ নিজ হাতে না লিখে লিখেছেন লেখার পরে কখনো কখনো নিজে না লিখে তার ছাত্র দিয়ে লিখিয়েছেন কখনো কখনো ছাত্ররা সেটা কফি করেছেন অর্থাৎ নস্ক করেছেন কফি করার সময় তারা ইমামদের নামটা প্রথমে উল্লেখ করেছেন সেই হিসাবে সাব্যস্ত হলো কয়েকটা দিন একটা হচ্ছে তার ছাত্র ছিল একটা হচ্ছে তার ছাত্র সেটা লিখেছেন আবার কখনো কখনো দেখা যায় তার ছাত্র নয় এই কিতাবটি নেসবত সম্পর্ক হবে নেসবতের শুদ্ধ অর্থাৎ এটাতে ইমামের লেখা তা প্রমাণিত হয় এই লেখার মাধ্যমে যে তিনি বলেছেন যে ইমা আবু জাফর এই কথাগুলি বলেছেন এভাবেই আগেকার দিনে কিতাবের কিতাব লেখা কার লেখার কোন কিতাব সেটা সম্পর্ক নির্ধারিত হতো যেটা বিশুদ্ধতম গ্রন্থ ইমা আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই তার এই গ্রন্থটি আসলে কোনো সুনির্দিষ্ট নিয়মে সাজিয়ে লেখেননি অনেকটাই তিনি লিখেছেন ছোট আকারে লেখার কারণে সেটা কোনো সাজানো সম্ভব হয়নি তিনি প্রথমে শুরু করেছেন যে এটা এই আকিদা আবু ইমাম আবু হানিফা আবু ইউসুফ মোহাম্মদ গ্রহণ করতেন তারপর আমরা বলি তাহিদে এটা এভাবে তিনি আলোচনা শুরু করেছেন কোনো সুনির্দিষ্ট তারতিব অনুসারে সাজাননি যে যদি তিনি তারতিব অনুসারে সাজাতেন সবচেয়ে উত্তম তারতিব হতো যা বিখ্যাত তারতিব রসোল্লা সাল্লাহ কাছে যা জিবরিল এসে শিখিয়েছেন মানুষদেরকে সেটা হচ্ছে হাজি জিবরিল অনুসারে তারতিব আকিদার প্রত্যেকটি জিনিস যদি হাদিস জীবনী অনুসারে সাজানো হয় তাহলে সেটা হবে সুন্দর কারণ রসুল্লাহ সাল্লাহ আসলামকে রসুল্লাহ সাল্লাহ আসলামকে জিবিল জিবরি আলহিসাল্লাম এসে আমাদেরকে শিখানোর জন্য যে পদ্ধতি শিখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে প্রথমেই ইমান সম্পর্কে ইমানের রোকন সম্পর্কে এবং ইমানের বিভিন্ন অংশ সম্পর্কে আলোচনা করতে করতে এটাই হচ্ছে আকিদার মূল এর এটাই এই পদ্ধতিতে যদি আগানো যায় সেটা সুন্দর হয় যেহেতু ইমাম আবু জাফর তাহাবি রহমতুল্লাহ আলাই কোনো সুন্দরভাবে সাজাননি পরবর্তীরা কেউ কেউ সেটাকে সুন্দর করে সাজিয়ে ব্যাখ্যা করেছেন আমরা এই পদ্ধতিটাকে গুরুত্বপূর্ণ মনে করছি যে সাজিয়ে ব্যাখ্যা করব যাতে করে একই কথা বারবার বলতে না হয় যাতে করে একই কথা বারবার বলতে না হয় আমরা ইমামের কথাই কথার মধ্যে থাকব তবে ইমামের কথার কোন অংশ আমাদের কোন অংশ কোন সময় বলতে হবে সেটা আমরা নির্ধারণ করব অর্থাৎ ইমাম ইমামের এই কথাগুলোকে আমরা হাদিসি জিবরির অনুসারে সাজিয়ে নেব হাদিস জিবিল যেহেতু প্রথম ইমানের কথা আসছে সেই হিসাবে আসবো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। তার আগে আমরা কয়েকটি জিনিস আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে প্রথমত আমাদের একটি জিনিস জানা দরকার যে এই কিতাবটি লেখার একটা পঠ লেখা বা এর পরবর্তী আকিদার কিতাবের কিছু পটভূমি থাকে যে আকিদার কিতাবের লেখার মৌলিক রীতিনীতি কি আমরা প্রথমে আলোচনা করেছিলাম এর আগে যে আকিদার উপরে যে সমস্ত গ্রন্থ লেখা হয়েছে সেগুলোর মধ্যে কোনোটির নাম হয়েছে ইমান কোনোটির নাম হয়েছে কোনোটির নাম হয়েছে তাওহিদ কোনোটির নাম দিয়েছে কেউ কেউ আলফাকুল আকবর কেউ কেউ কোনোটির নাম দিয়েছে যে ওসুরুদ্দিন এভাবে আকিদার কোন কোন নাম দিয়েছেন কেউ কেউ শরিয়া এভাবে বিভিন্ন ভিন্ন নামে এই আকিদার কিতাবগুলি লেখা হয়েছিল ভিন্ন ভিন্ন নামে আকিদার কিতাবগুলি লেখা হয়েছিল কিন্তু সর্বশেমা সর্বশেষে আকিদা নামটাই খুব বেশি প্রসার লাভ করে এখন আর কেউ দুটি জিনিস যখন পরিভাষা নির্ধারিত হয়ে যায় তখন আকিদা নাম দিলে বুঝে যে এটা শরিয়ার বাইরে অর্থাৎ শরিয়া নামে যারা লিখেছিল তারা কিন্তু মূল আমাদের এখন যা শরিয়া বলতে বুঝি যে ফেকি মাসালা বা এখানে আমরা দৈনন্দিন জীবনে কি কি আলোচিত হবে সেটা কিন্তু তখনকার উদ্দেশ্য ছিল না তখন সরিয়া নামে ইমাম আজুরি যখন সরিয়া নামে কন্থটি লেখেন তখন সেখানে পুরোপুরি আকিদার কথাই আলোচনা করেছেন ইমাম আবহানি হানিফা রহমতুল্লাহ যখন ফেকুল আকবর লেখেন তখন তিনি পুরো আকিদার কথাই আলোচনা করেছেন ইমাম দা যখন ইমানের কিতাব লেখেন তখন তিনি সেখানে আকিদার কথাই আলোচনা করেছেন ইবনে খুজাইমা যখন তাহিদ কিতাবটি লেখেন তখন তিনি পুরো তাহিদের আকিদার কথাই আলোচনা করেছেন এভাবে আমরা দেখতে পাচ্ছি যে আকিদার উপরে যে লেখাগুলি এসেছে বেশিরভাগ আকিদের উপরে যে লেখাগুলো লেখা হয়েছে এগুলি বিভিন্ন নামে এসেছে বিভিন্ন নামে এসেছে কিন্তু সর্বশেষ যেই জায়গায় এসে স্থির হয়েছে আকিদা সেটা হচ্ছে এখন কেউ আকিদা বললে আর সরিয়া বুঝায় না সরিয়া বুঝলে আর আকিদা আকিদা বুঝে না মনে করে যে শরিয়া হচ্ছে আমলি আর আকিদা হচ্ছে theoretical more more than practical অর্থাৎ আমলের চেয়ে বেশি হচ্ছে যেটা মানুষের চিন্তা চেতনায় কি বিশ্বাস করে জিনিসটা নিয়ে আলোচনা করছে মানে কোন জিনিসটা তার বিশ্বাসে কি থাকা উচিত সেই জিনিসটা অর্থাৎ আমলি এলমি বিষয় নিয়ে তারা আকিদা জিনিসটাকে সাব্যস্ত করছে সেই হিসাবে সর্বশেষ কিতাব সর্বশেষ যে যেই পরিভাষার উপরে আমরা এই আকিদার গ্রন্থটি দেখতে পাই তা হচ্ছে যেই আকিদার গ্রন্থ লেখা হয়েছিল আকিদা নামটা নিয়েই লেখা হয়েছে আর একটি জিনিস আমাদের জানা দরকার অনেকেই বলে থাকেন যে আকিদা নামটি কোরআন এবং সুন্না ভিত্তিক নয় এটা একটি ভুল ধারণা আকিদা নামটি আকিদা নামটি কোরআন সুন্না এসেছে আকিদা নামটি কোরআন সুন্নে এসেছে এবং এটা আমাদের সলফে সারাহীন আকিদা নামটি ব্যবহার করেছেন আকিদা নামটি ব্যবহার করেছেন আমরা যদি ভালো করে তাকায় দেখতে পাবো যে আকিদা আকিদা নামেই পরবর্তীতে লেখা হয়েছে এবং আকিদার গুরুত্ব এখানে আকিদার আকিদার গুরুত্ব দিয়ে রসুল্লাহ সাল্লাম থেকে শব্দও বর্ণিত হয়েছে শব্দও বর্ণিত হয়েছে শব্দটা উল্লেখ আছে সরাসরি রসুল্লাহ হাদিসে উল্লেখ এসেছে সুতরাং আকিদের নামটি কোনো বেদাতি নাম নয় বা কোনো আধুনিক কোনো নাম নয় বরং যেটা যে নিয়ে কোনো কথা বলতে পারে কেউ কারণ এটা কোনো শুধু বানানো পরিভাষা নয় বরং এটা একটি সলভেসা আলহিনের পরিভাষা আগেও ছিল এখনও আছে এবং সেটা অনুসারে গ্রন্থ লেখা কোনো দোষের কিছু নয় আকিদা শব্দটি একটি বিশুদ্ধ আরবি শব্দ যার অভিধানিক অর্থ কোনো কিছুতে দৃঢ়তা পোষণ বা তাগিদ দেওয়া পরিভাষা মানুষ দৃঢ়তার সাথে যা অন্তরে গেঁথে নেয় তাই আকিদা যাকে আরবি ভাষায় বলা হয় আল হকমুল দেহনি আল জাজেম আল হকমুল দেহনি আল জাজেম অর্থাৎ দৃঢ়তার সাথে অন্তরে কোনো কিছু গেঁথে বিশ্বাসকে কোনো কিছু জিনিসকে বিধানকে হুকুমকে গেঁথে নেয়া যে এই জিনিসের এই হুকুম এই জিনিসের এই জিনিসের এই হুকুম হতে পারে এই জিনিসের এই বিধান হতে পারে এটা যখন অন্তরের ভিতরে থেকে যাবে তখন সেটা আকিদায় পরিণত হবে কেউ কেউ বলেছেন যে আকিদা হচ্ছে এমন জিনিস যা অন্তরের মধ্যে কোনো সন্দেহ থাকে না যা পোষণ করলে অন্তরে সন্দেহ থাকে না অর্থাৎ স্থায়ীভাবে কোনো কিছু আটকে দেয় সেটা হচ্ছে আকিদা কোরআন এবং সুন্নায় আকিদা যদি সরাসরি নাও আসে আকিদা শব্দটি আসলে আকিদার বিভিন্ন রূপ কোরআন এবং সুন্নায় আসছে এই বিষয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আরও ব্যাপক আলোচনা করব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন ও আখরাদ আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু